بسم اللہ الرحمن الرحیم جرأت کا نام ہے دیوبند والے عالی مقام ہے دیوبند والے جرأت کا نام ہے دیوبند والے عالی مقام ہے دیوبند والے جرأت کا کتم دن ارد رہے بولے এমন মুদ্রা যেটা স্বর্ণ রূপা দিয়া বানায় নেই অন্য বস্তু দিয়া বানায়া মানুষ এটাকে পণ্য আদান প্রদান বেচা বিক্রির জন্য এটাকে মাধ্যম বানাইছে রাষ্ট্রীয়ভাবে এমন এক বস্তুর নাম ফালসুন পয়সা কয়েন বুঝছ দিনার আর দেড়হাম হইল হুবহু স্বর্ণ রূপা দিয়া বানানো দিনার দেখাম আইডা পিতল ইত্যাদি অ্যালমোনিয়াম ইত্যাদি দিয়ে বানানো পয়সা আমরা আর কিতাবের মধ্যে বায়ুল ফলসেবিল ফলসাইনের একটা জবরদস্ত মাস্তা পড়ছি না এই পয়সায় কি বলা হয় সামনে ওরফি বলো তার অর্থ কি কৃত্রিম রূপক অর্থে মুদ্রা আর স্বর্ণ রূপা দিয়ার আর দেড়হাম যেটা আরবের মধ্যে আগের যুগে ছিল এটা কি বাস্তব মুদ্রা বুঝো নাই এই দুইটা বিষয়ের মধ্যে আকাশ পাতার ব্যবধান ভালো করে বুঝালো সৌদি আরবের মতো কি এটাকে কি বলা হয় স্বর্ণ রূপাই বলা হয় বলা হয় তাইলে বাকিতে স্বর্ণ কিনা হারাম কারণ আপনার কাগজটাও স্বর্ণ আসল মুদ্রা আর স্বর্ণর দোকানের যে হলো স্বর্ণ বায়ু সরফ টাকা বুঝ দরকার বাকি দিবে কি করা হারাম এটার মধ্যে একটা মাসা তোমরা বুঝিল সবার জন্য একটু ফায়দা হবে ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করো বস্তুটাকে এটাকে বাস্তব মুদ্রা বললে স্বর্ণ রূপার মতো দিনার দেড়হামের মতো তার বিধান কি আর তকি উসমান হিসাবের ফয়সলা মানিয়া এটাকে রূপগর্তে মুদ্রা বললে এই দুই মাসটার মধ্যে পার্থক্য কি এটা বুঝার আগে ওই কথাটা আবার স্মরণ করো রিবাল ফজলের মধ্যে ইল্লত যে ছিল তোমরা জানো তো একটু আগে বলেছি হানভি মজাবে হাম্বলি মজাবে সমনীয়ত অর্থাৎ মুদ্রা হওয়াটা কিনা ইল্লত না হানভি মজা ইল্লত কি ওজনী বস্তু হওয়া এক জিনিস হওয়া আর সাফিয়ার মালিকি মজাবে রেবাল ফজল চালু হওয়ার জন্য কি আরেকটা কি ইল্লত সামানিয়ত ইল্লত মুদ্রা হওয়া ইল্লত যখন টাকা এটা মুদ্রা আচ্ছা পড়ছি না এটা তবে মাস্টাররা খুব গুরুত্ব সহকারে শোনো জরুরি মাস্টার আসতেছে আমি প্রায় সব কথা বলি ফেলছি রেজাল্টের দিকে আসতেছি এখন এটা আজকের এই যুগে বোঝা দরকার খুব বেশি সাহাবি মাজাবও কি বলছে মুদ্রাকে ইল্লত বলছে যে মুদ্রা যদি হয় পরস্পর বিনিময় সেখানে তাফাজুল হারাম ইত্যাদি ইত্যাদি বলছে না সমনীয়তকে যে ইল্লত মালিকি মজাবে বলছে তারা বলছে যে সমনিয়তটা বাস্তব সমন হোক বা রূপক সমন হোক হাকিকি বাস্তব মুদ্রা হোক অথবা রূপক মুদ্রা হোক সর্ব অবস্থায় প্রত্যেক ক্ষেত্রে সমনিয়ত পাওয়া যাবে এটা রিবা এবং সুদের ইল্লত হবে কারণ হবে এটা বহু জরুরি কথা মনে রাখতে হবে ইমাম মালিকের মজাবে উনি বলেন আগে চামড়ার টুকরা দিয়ে নাকি কেউ পয়সা বানায় লেনদেন করে এই চামড়া দিয়ে যে হ্যাঁ, একটা কয়েন বানাইছে এইটাও একবারে হুবহু স্বর্ণের মতো এখানে স্বর্ণ পরস্পর লেনদেন করলে যেমন সুদের মাসলা আসবে এখানেও সেটা আসবে পক্ষান্তরে ইমামে শাহি রহমতুল্লাহ বলেন আমিও মুদ্রাকে কি বলছি ইল্লত বলছি তবে কোন মুদ্রাকে ইল্লত বলছি যেটা বাস্তব মুদ্রা স্বর্ণ রূপায় গঠিত রূপক অর্থে যে মুদ্রা হয় সেই রকম হইলে কিন্তু সেখানে সুদ জারি হবে না তাহলে একটু আমরা মাস্টারটা বুঝি এখন হেদায়ার মাসলা এক পয়সায় দুই পয়সার বিনিময় বিক্রি করা সাফি মজাবে জায়েজ জায়েজ কিনা কেন জায়েজ ওনার কাছে এটা রিবা না সুদ না সুদ হওয়ার জন্য ওনার ইল্লত দুইটা হত খাদ্য দ্রব্য হবে নাহলে কি হবে মুদ্রা হবে কোন মুদ্রা বাস্তব মুদ্রা পয়সা এটা বাস্তব মুদ্রা না দুনিয়ার মানুষ সমাজে এই কয়েনটাকে টাকা বলে সাব্যস্ত করছে সরকার এটাকে টাকা ঘোষণা দিছে এই জন্য এটা কি টাকা মুদ্রা নাহলে এটা তো একটা পণ্য এটা ওজন দিয়েও তামা বিক্রি হয় ওজন দিয়েও পিতল বিক্রি হয় পিতল থেকে তামার থেকে যে পয়সা বানাইলো এটাকে পয়সা বানাইলেও কে সরকার এবং জনগণ বানাইল তাহলে এটা রূপক কিনা রুবুকের মধ্যে কি জারি হবে না সুদ জারি হবে না তাই এক পয়সার বিনিময়ে দুই পয়সা নেওয়া যাবে তার অর্থ হইল তকিউসমান সাহেবের ইয়ে মতো যদি আমাদের ক্রান্সি নোটকে কাগজকে আমি পয়সার মতো মনে করি তো এক পয়সার বিনিময়ে দুই পয়সা দিয়া যায় হইলে পাঁচশো টাকার বিনিময় এক হাজার টাকার বিনিময় যদি কেউ করে বেশ কম করে সেটাও কি হবে হবে কন মজাবে হানাফি মজাবে মালিকি মজাবে হাম্বলি মজাবে না একমাত্র সাহাবি মজাবে পক্ষান্তর ইমাম মালিক কি বলছেন তামার হোক চামড়ার হোক কাগজের হোক এগুলা সবগুলো জাহাবার সবগুলো সমান মুদ্রা তবে রূপক মুদ্রা রূপক মুদ্রার ভিতরে কি জারি হবে সুদ জারি হবে বুঝেন নাই এটা আমানতিক ইল্লত সেই ক্ষেত্রে এক পয়সার বিনিময়ে দুই পয়সা বিক্রি করা বিলকুল হারাম বুঝেন নাই কথা তাহলে এক পয়সার বিনিময়ে দুই পয়সা বিক্রি করে হারাম হইলে এক টাকার বিনিময়ে দুই টাকা দেওয়া এটাও সম্পূর্ণ কি হবে হারাম হবে ইমাম মালিকের মজাবে তো দুইটা মজাব বুঝলাম কিনা একশো টাকা দিয়ে দুইশো টাকা নেওয়া হারাম মালিকি মজাবে বুঝছেন কিনা পরিষ্কার সাফি মজাবের উসুল মোতাবেক জায়েজ এখন থেকে যে হানফি মজাবে কি হুকুম আর হাম্বলি মজাবে কি হুকুম এই দুইজন ইমাম তো এই রেবা রিবাল ফজল হাদিসের রিবা রিবাল ফজলের ভিতরে সমনিয়তকে মুদ্রা হওয়াকে কোন রিবার কারণেই বলেন নাই বলছেন নাকি বলছেন নাকি তাহলে রিবার কোন ইল্লত তো নাই তাহলে নাকি রিবা সমনিয়ত ইল্লত হানফি মজাবে না হয় হাম্বলি মজাবে না হয় তো এটা তো সমন রূপক সমন হোক না রূপক মুদ্রা সেই ক্ষেত্রে এক পয়সার বিনিময়ে দুই পয়সা বিক্রি করা জায়েজ হওয়ার কথা ঠিক না ঠিক কও জায়েজ হওয়ার কথা কিনা ভালো করে বুঝো তাফাজুল জায়েজ হওয়ার কথা কিনা তাফাজুল হারাম কোথায় হয়েছিল রিবাল ফজলের ভিতরে রিবাল ফজলের এখানে কি পাওয়া গেছে সমনিয়ত সমনিয়ত কি হানাফি মজাবে ইল্লত মুদ্রা কি ইল্লত আর এটা কি ওজনী জিনিস কয়েন ওজনী জিনিস না আদতি জিনিস তো জিনিস তাহলে কদরিয়ত নাই সমানীয়ত ইল্লত না তাহলে একশো টাকার বিনিময়ে দুইশো টাকা বিক্রি বিনিময় বিক্রি করা হানফি মজাবে জায়েজ হওয়ার কথা ছিল খুব ভালো করে বুঝো ভালো করে বুঝো অথচ আমরা হেদায়ার কিতায় বলছি বাইউল ফলসেবিল লাই লাইজুজ জায়েজ নেই এক পয়সা দুই পয়সার বিনিময় জায়েজ না হইলে এক টাকা দুই টাকার বিনিময় জায়েজ নেই কারণ টাকা কারেন্সি নোট কিসের হুকুমের মধ্যে পয়সার হুকুমের মধ্যে এখানে বিরাট একটা একতলা পড়ছ যে যদি মাঝুল তরিকায় হয় অর্থাৎ গায়ের মতো আইয়েন কে নির্দিষ্ট করে না যে এই পয়সা দিব তোমাকে তুমি এই দুইটা পয়সা আমাকে দাও নির্দিষ্ট না করিলে অনির্দিষ্টভাবে যদি বলে আমি তোমাকে দুই পয়সা দিব তুমি আমাকে এক পয়সা দাও আমি এক পয়সা দিব তুমি দুই পয়সা দাও মজুলভাবে হইলে তাহলে তিনও ইমামে হানফিয়ান এটা হারাম পড়ছো কিনা যদি কোনো একদিক মোতায়েন সুনির্দিষ্ট হয়ে যায় যে একটা সুন্দর নতুন একটা পয়সা বা একটা নোট পাঁচশো টাকার সুনির্দিষ্ট এই নোটটা আমি এক হাজার টাকার নোটের বিনিময় নেব এমন যদি হয় ইমামে মোহাম্মদ সাহ ছাড়া সে হাইনের মজাবে এটা কিরে জায়েজ আছে ইমাম মোহাম্মদ সাহ রহমদুল বলছেন এটাও না জায়েজ মনে আছে পয়সা দেখি মোতায়ন হয় তাইন হয় বুঝে না কেন নির্দিষ্ট পয়সার বিনিময় বেশি পয়সা দিয়ে বেচা বিক্রি হয় আর তাইলে সে এখানে মজাবে জায়েজ ইমাম মোহাম্মদ সাহেব এটা কি বলছেন না জায়েজ বলছেন এবং ইমাম মোহাম্মদ সাহেবের মজহাব দলিলের দিক দিয়ে অনেক মজবুত এই ব্যাপারে বোঝেন নাই তাহলে ইমাম মোহাম্মদ সাহেবের মাঝাবে গায়ে মোতায়েন হইলেও অনির্দিষ্ট হইলেও দশ টাকার বিনিময় বিশ টাকা বিনিময় করা হারাম আর একটা কসকসা দশ টাকার নোট নতুন পুরাতন দুইটা দশ টাকার নোট বিশ টাকা এই বিশ টাকার বিনিময় করা এটাও হারাম ঠিক না বেঠিক তাইলে আমরা দেখতেছি আমাদের ইমামদের নদীক এটা হারাম বুঝো নাই কথা কিন্তু যেই উসুল আর নীতিমালা একটু আগে বয়ান করছি সেই উসুল আর নীতিমালা অনুযায়ী তো এটা হারাম না হওয়ার কথা কষ্ট জাগে কিনা দেখো একটু চিন্তা করি উসুল কি বলছিলাম হানাফি মজাবে রিবাল ফজরে ইল্লত কি কদরিয়ত জিনসিয়ত কদরিয়ত মানে ওজনই হওয়া এই পয়সার নোট এখন ওজনী না এটা আদতেই গণনা ঠিক আছে কিনা ইল্লত আছে না নাই নাই যদি আপনি বলেন এটা তো মুদ্রা হুজুর আমরা বলবো হ্যাঁ, হানাফি মজাব তো মুদ্রা রেবাল ফজরের ইল্লতেই না মুদ্রা হলে তো সমস্যাই নাই কাদারিয়াত নাই তাই এখানে বাকি তো জায়েজ কম করিও জায়েজ এটা নীতিমালা ছিল আমরা কিতাবে পড়লাম যে তিনি ইমামের নদিক অনির্দিষ্টভাবে দশ টাকার বিনিময় বিশ টাকা বিনিময় করা বিলকুল হারাম তাহলে আমরা নীতিমালার পরিপন্থী কাজ কেন করলাম এটা একটা খুব জরুরি বিষয় তোমাদের কাছে আরজ করতেছি জীবনে যেন না বলো অনুরোধ করতেছি আমি আমাদের ফ্যাকে হানবির নীতিমালা অনুযায়ী একশো টাকার বিনিময় দুইশো টাকা নেওয়া কি জায়জ হওয়ার কথা কিন্তু হেদায়ার কিতাবে লেখা আছে বিলকুল হারাম আমরা তো দেখতেছি এখানে রিবাল ফজলের কোনো কারণ নাই ইয়াত নাই ওজনের কোনো বিষয় এখানে নাই এটা না যায় কেন বললেন আমাদের ফকিরা এই একটা প্রশ্ন হানাফি মজাবের মধ্যে পড়ে মালিকে মজাবে না জায়েজ করো সেটা আমরা বুঝতে পারছি সাফি মজাবে জায়েজ করো তাও বুঝছি হাম বলি মজাবে না যায়স কেন জায়েজ হবার কথা না যায়স কেন হইল এর একটা বহুত জরুরি প্রশ্নের উত্তর হইল এই যদি এক টাকা একশো টাকার বিনিময়ে দুইশো টাকাকে বিনিময় করা হয় যদিও রিবাল ফজলের কোন ইল্লত তো এখানে নাই আসেনি ভাই কিন্তু এখানে কোরআন যে রেবাকে হারাম করেছে সেই রেবা সেই রিবা কিন্তু এখানে প্রযোজ্য হবে এই কারণে হারাম কথা বুঝো ভাই কোরআনে যে রিবাল নাসিয়া বলছে সেই রিবান নাসিয়া হইল আজ জিয়াদাতু বিদুন আওয়াজিন মানে দুই বস্তুর মধ্যে পরস্পর লেনদেন হওয়া লেনদেন হওয়ার মধ্যে এক দিক দিয়া বেশি দেওয়া হচ্ছে যে বেশির বিনিময় এখানে আর দেওয়া হচ্ছে না এটার নাম কি কোরআনে সুদ আমি এক হাজার টাকা লোন দিলাম এক হাজার পাঁচশো টাকা দিয়ে নিচ্ছি এক হাজারে এক হাজারের সমান এই পাঁচশো টাকার কোনো বিনিময় নাই তাহলে আজ জেয়াদাতু বেদুনি আওয়াজিন তার নাম কি বলো বলো এটা কোন সুদ কোরআনের সুদ কোরআনের সুদ রিবার নাসিয়া রিবাল ফজলের কানুন এখানে চলে না তবে জায়েজ হবার কথা ছিল কিন্তু না জায়েজ হারাম কেন হইল বলো জোরে বলো কেন হারাম হইল রিবান নাসিয়া এখানে প্রযোজ্য হচ্ছে কেন এ ভাই কেন তার কারণ হইল আমরা একটা নীতিমালা পড়েছি কি নীতিমালা বলো নীতিমালা পড়েছি আল আসমানু লা ওয়াল আওসাহু হাদরুন পড়ছে কিনা বলো হ্যাঁ দেখো আমার সামনে এটা বোখারি শরীফ আছে আমি বোখারি শরীফ একটা দিয়া তোমার থেকে দুইটার বিনিময় করতে তুমি আমাকে দুইটা বোখারি শরীফ দিবা আমি একটা বোখারি শরীফ দেবো এটা জায়েজ কেন জায়েজ আমার বুখারি শরীর মধ্যে হয়তো এমন কোন গুণাবলী আছে যেই গুণাবলীর কারণে আওসা ওয়াসফের কারণে তুমি দুইটা বুখারি শরীফ দিয়া আমারটা নিতে চাও তাইলে আমি বলবো আমার এই বুখারি আর তোমার বুখারি একটা সমান হইল আর আমার এই বুখারি শরীরের মধ্যে যে গুণাবলী এক্সট্রা আছে সেই গুণাবলীর বিনিময় বুখারি শরীফ আর একটা পাইলাম তাহলে তুমি দুইটা দিলে আমি একটা দিলে আতুন বেলা অ্যাওয়াজ হইল না বরং এই দুইটার অ্যাওয়াজ হইল দুইটার অ্যাওয়াজ কি একটা হইল কিতাব আর একটা হইল কিতাবের গুণাবলী কথা বোঝো নাই ভাই কথা বুঝো নাই আমার পক্ষান্তরে একশো টাকা দিয়া যদি আমি তোমাদের দুইশো টাকা নিই তাহলে একশো টাকা এমন যে আদত অতিরিক্ত যার কোনো বিনিময় নেই কারণ কি আমার একশো টাকা হইতে পারে একেবারে কসকসা নোট নতুন তোমার দুইশো টাকা দুটা নোট একদম পুরাতন তাহলে আমি বলতে পারি আমার নোটটা নতুন তাই দুইশো টাকা তুমি দিয়ে আমার একশো টাকা নাও এটার বলার অবকাশ এই জন্য নাই শরীয়তে বলে আসমানুল্লাহ তাতাইন ওয়াল আউসাফু হাদরুন মুদ্রার ক্ষেত্রে গুণাবলীর কোনো মূল্য শরীয়তে কি নাই নোটটা নতুন হোক অথবা পুরাতন হোক উভয় অবস্থায় ওটার মুদ্রার মূল্য যত নতুনটার মূল্য তত মূল্যের ভিতরে কোনো ব্যবধান নাই তাই এটা আওসাহু হাদরুন এর মধ্যে অতিরিক্ত কোনো গুণাবলী দর্তব্য নয় গুণাবলী থাকলেও শরীয়তে এটা গ্রহণযোগ্য নয় তাহলে আমার কসকসা নোটটা তোমার পুরাতন পাঁচশো টাকার নোটের সমান আর পাঁচশো টাকার নোটটা আমার কাছে আসলো আমি তোমাকে কোনো বিনিময় দিতে পারলাম না তাহলে কি হয়ে গেল এক টাকা দিয়া দুই টাকা নিলে একশো টাকা দিয়া দুইশো টাকা নিলে কি হয়ে গেল বলো জেয়াদাতুন বেলা আওয়াজিন হইল কি না তাহলে রিবার ফজল সেখানে প্রযোজ্য না হইলেও কি প্রযোজ্য হয়েছে রিবার নাসিয়া কোরআনের রিবা প্রযোজ্য হয়েছে এই কারণে আল ফালসুবিল ফালসাইন এক পয়সার বিনিময়ে দুই পয়সা একশো টাকার বিনিময়ে দুশো টাকা এমন লেনদেন যে আদত জায়জ নাই হারাম সুদের অন্তর্ভুক্ত কন সুদ কোরআনের সুদ রিবার নাসিয়া আসবে এখানে কথা বুঝছো না রিবাল ফজল যদিও না আসুক এই বিষয়টা বুঝছো কিনা বলো ভালো করে বুঝছো কিনা বলো তাইলে তাফাজুলের ক্ষেত্রে হারাম হইল তাফাজুল উসুলান নীতিমালা অনুযায়ী বেশ কম করা জায়েজ ছিল না কিসের নীতিমালা রিবাল ফজলের নীতিমালা কিন্তু আমরা দেখতেছি মুদ্রা যদিও আমরা ওরফিয়ার রূপক মুদ্রা বলি না কেন মুদ্রা পরস্পর মুদ্রা বিনিময় করতে গেলে বেশি দিয়া করতে গেলে যে আদত করতে গেলে ব্যস্তম করতে গেলে সেখানে কনসুদ আসে কনসুদের মাসলা আসে রিবাল কোরআন কোরআনের সুদের মাসলা আসে এই জন্য হারাম বোঝেন নাই ভাই তাইলে আল্লাহ তাকে উসমানী সাহ কারেন্সি নোটকে কি বললেন পয়সার কায়েম মকাম বললেন সামনে ওরফি বললেন তথা রূপক অর্থে মুদ্রা রূপক অর্থে মুদ্রা হইলে তারপরও কিন্তু পরস্পর ব্যাসকমে বিক্রি করা জায়েজ নাই কারণ ব্যাসকমে মুদ্রা বিক্রি করলে তখন কোন মাসলা আসে রিবান নাসিয়া আসে খুব ভালো করে জিনিসটা বুঝিল এবার একটা মাসলা থাকে তাফাজুল তো জায়েজ নাই ব্যাসকম করা জায়েজ নাই এখানে কোরআনে রিবা আসে যায় নাসিয়াতান বিক্রি করা বাকিতে বিক্রি করা যায় আছে কিনা বোঝেন নাই কথা আমি একশো টাকা বিনিময় আপনার থেকে একশো টাকা ক্রয় করতেছি সমান সমান বেশ কম করা হারাম বুঝলাম তবে আমার একশো টাকা আগামীকাল দেব আপনার একশো টাকা এখন দেন এরকম বাকি দিয়ে বেচা বিক্রয় করলে এটা জায়াজ হওয়ার কথা কেন জায়াজ হওয়ার কথা আগেই বলছি নাসিয়া বাকিতে বিক্রি করা না জায়জ হয়েছিল কি জন্যে রিবাল ফজরের মাসলা আসছিল সেখানে তাই না হানফি আর হাম্বলি মজাবে এটা তো রিবাল ফজল না কারণ এটা সমনীয় সমনীয়ত ইল্লত না হানফি মজাবে মুদ্রা হওয়া ইল্লত না হানফি মজাবে তাহলে এখানে ওই মাসলা কেন আসবে যে তার না জায়েজ তাফাজুলও জায়জ হওয়ার কথা সেটা কি জন্য না যায় সেটা বুঝে ফেলছি নাসিয়া কেন না জায়েজ হবে বা জায়েজ আছে কি না আদৌ এই মাসলাটা আমাদের একটু বোঝার দরকার এটার উপরে আজকাল ডলার ব্যবসা আজকাল হুন্ডি ব্যবসা ইত্যাদি এই দুইটা ব্যবসা এই মাছটার উপরে নির্ভর এই কথা বুঝো ভাই মনোযোগ সকারে বুঝো যদি আমরা ক্রান্সি নোটকে পয়সার কায়ে মকাম ধরে নিই রূপক মুদ্রা ধরে নিই তাহলে একটা বুচ্ছি পরস্পর লেনদেন করতে বেশি টাকায় বেশ কম করা হারাম হবে হ্যাঁ যদি জিনিস মুখতালেফ হয় বাংলাদেশের টাকা সৌদি আরবের রিয়াল দুইটা দুই জিনিস কিনা দুই সরকারের দুই মুদ্রা ভিন্ন ভিন্ন জিনিস আর কিতাবে আছে ইজাখতালাফাত হাজিল আসনাব জিনিস যখন ভিন্ন ভিন্ন হবে তখন কি আসবে বেশ কম করা জায়েজ হবে তো যতক্ষণ ভিন্ন ভিন্ন হবে না একই দেশের মুদ্রা হবে তখন একশো টাকার বিনিময়ে দেড়শো টাকা বিক্রি করা হারাম কিন্তু ডলারের সঙ্গে বিনিময় করলে টাকাকে রিয়ালের সঙ্গে করলে দিনার দেড়হামের সঙ্গে ডুবাই আর কুয়েতের করলে তখন যে ব্যাস কম হয় এটার মধ্যে শরীয়তের কোনো আপত্তি নাই এতটুকু বুঝছেন না বোঝেন না বলেন বুঝছেন কি বোঝেন নাই বলেন কোন কোন মানুষ বলে জানাব দুই দেশের মুদ্রা পরস্পর বিক্রি হলে তাভাজুল জায়েজ বেশ কম জায়েজ কিন্তু যেই দেশের মুদ্রা সরকারে যে রেট বসাইছে অনেক সময় বাজারে বিক্রি হয় চড়া রেটে যেমন সৌদি আরবের মাসাল দিলে সহজে বুঝবা সৌদি আরবের মুদ্রার নাম কি রিয়াল রেয়াল সরকারি রেট হলো মনে করো বিশ টাকা এক রেয়াল বিশ টাকা বাংলাদেশি সরকারি রেট ব্যাংকের রেট কথা বোঝো নাই কিছু কিছু লোক হুন্ডি করে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় না তারা ক্যাশ টাকা লোক থেকে নিয়া রিয়াল নিয়া বাংলাদেশে টেলিফোন করে দে অমুক লোকের বাড়িতে এত টাকা পৌঁছাই দেব তখন টাকা রিয়ালের বিনিময় হয় তো রিয়ালের দাম হয় মনে করো বাইশ টাকা কত হয় বলো কত হয় বলো বাইশ টাকা সরকারের রেট কত বিশ টাকা আর জনগণে বিক্রি করে কত বাইশ টাকা তাইলে তুমি আরো দুই টাকা বেশি দুই দুই রিয়ালের বেশি টাকা বাড়িতে পৌঁছাতে পারলা এটা জায়েজ আছে না নাই এটার মধ্যে ওলামা কেরাম বলছেন কেউ কেউ না যায় বলছেন যে সরকারের রেট যখন বিশ টাকা করছে এটার দাম বিশ টাকায় এটা বেশ কম করা যাবে না কিন্তু আল্লাহ তকি ওসমান ইসাব দামত বরকাতুম বলেন যদি মার্কেটে বায় আর মস্তরি পরস্পর বিশ টাকার রেয়ালকে বাইশ টাকা দিয়া সাব্যস্ত করে তাইলে এটা না জায়জ হবে না এটা জায়জ হবে শর্ত হইল বাকিতে যদি লেনদেন না হয় কি না হয় বাকিতে লেনদেন না হয় বাকিতে লেনদেন হইলে সরকারি রেটেই লেনদেন করতে হবে আর যদি নগদ লেনদেন করো কম বেশ করলে সরকারের থেকে এটা বৈধ হবে কথা বুঝছে না বোঝা নাই বলো তাহলে আমরা দুইটা মাস্টার বুঝলাম এত একই দেশের মুদ্রা পরস্পর বিনিময় করতে গেলে বেশ কম করা হারাম আর যদি মুদ্রা ভিন্ন ভিন্ন হয় তাহলে তখন বেশ কম যায় এখানে আবার প্রশ্ন জাগলো বেশ কম বলতে একটা সরকারি রেট আর একটা লোকজনের পরস্পর মার্কেটের রেট তাইলে মার্কেট রেটে বিনিময় করা তখন জায়েজ হবে কিনা না এখানে কোনো সুদ আসবে আর সহি কথা হইল এটা জায়েজ হবে এক শর্তে সেই শর্তটা হইলে কি হইতে পারবে না বাকিতে হইতে পারবে না নগদ দিলে এই শর্ত তাকে উসমান হিসাব লাগাইছেন এটা না লাগাইলে বিরাট বড় বিপদ বিপদ কি জানো যদি আমরা বাকিতে না হওয়া শর্ত না লাগাই মার্কেট রেট একটা সরকারি রেট আর একটা ভিন্ন ভিন্ন রেটে বেচা বিক্রি করি তখন বাকিতে বিক্রি করা বৈধ দিলে তখন সেখানে সুদের কারবার চালু হয়ে যাবে কি চালু হয়ে যাবে জোরে বলো কি চালু হয়ে যাবে এই মাছটা তোমাদের বুঝে আসে না আমি জানি আমি একটা উদাহরণ দিলে বুঝে আসবে মনে করো ভাই আমি একশোটা টাকা একজনকে লোন দিতে চাই সে আমাতে লোন নিতে চায় আমি সুদ খাইতে চাই যে আমি ফিরি ফিরি দিব না একশো টাকা নিয়ে তুমি একশো দশ টাকা আমাকে বিশ টাকা দিতে হবে তো এটা তো ডাইরেক্ট সুদ আমি একজন মুসলমান কেমনে এরকম সুদের কারবার করব তখন আমি একটা হিলা করলাম মাসলা আপনার থেকে নিয়ে হিলাটা হইল আমি মার্কেটে উদাহরণস্বরূপ পঞ্চাশ টাকা ডলারের দাম চলতেছে বাংলাদেশে উদাহরণস্বরূপ অত টাকা এখন বেশি অবশ্য দাম বেশি পঞ্চাশ টাকা ধরিনি পঞ্চাশ টাকা দিয়া একটা ডলার কিনলাম এক ডলার এই ডলারটা এই লোকের কাছে বাকিতে বিক্রি করলাম যদি বাকিতে বিক্রি হয় কিলাজেম আসবে সুদের কারবার রাস্তা খুলে যাবে এটা বুঝাতে চাচ্ছি আমি আপনাদেরকে আমি একে এই একশো মানে দুইটা ডলার কিনছি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিয়ে দুইটা ডলার কিনছি বুঝেন নাই দুইটা ডলার কিনি আমি এর কাছে দুইটা ডলার বিক্রি করছি কত ষাট টাকা করি একশো বিশ টাকা কথা বোঝে না কেন কত বিক্রি করছি সরকার রেট কত পঞ্চাশ টাকা আমি একটা বিক্রি করলাম কত ষাট টাকা ষাট দুগুণে একশো টাকা আমি বললাম এক মাস পরে আমাকে এই টাকার মূল্য ডলার দুটার দাম দিয়ে দিবেন আর আপনি তো বলছেন যে সরকারি রেটও জায়েজ মার্কেটের রেটও জায়েজ সরকার রেট পঞ্চাশ টাকা মার্কেট রেট আমরা দুজনে মার্কেট করিয়া ঠিক করলাম কত ষাট টাকা করি তাহলে এটা জায়েজ হয়ে গেল আর বাকি যদি জায়েজ হয় তাহলে আমি এই কাজটা করতে পারি আপনি বাকিতে দিলাম আপনি এক মাস পরে আমাকে একশো টাকা দিয়ে দিবেন সেই অবস্থায় সে ডলার দুটা নিয়ে চলে গেল মার্কেটে বিক্রি করলো কত ওই একশো টাকা বিক্রি করলো এক মাস পরে আমাকে একশো টাকা দিচ্ছে তাইলে আমি এটা কেমন হইল মাসলা যেমন আমি দিছিলাম একশো টাকা পরে একশো বিশ টাকা নিলে যেমন সুদ হইত আমি এটাকে ডলারে চেঞ্জ করিয়া একশো টাকা দিয়ে দুইটা ডলার কিনিয়া ডলার তাকে বাকিতে বিক্রি করে আমি একশো বিশ টাকা পাচ্ছি যে একটা ডাইরেক্ট করলে সুদ হইত ওই ডাইরেক্ট সুদের মধ্যে না গিয়া ইনডাইরেক্ট আমি সুদের কারবার করলাম তাহলে সুদের রাস্তা খুলি গেল কি না এই কারণে মাসলা কি সরকারি রেইডে রিয়াল কিনো জায়েজ ডলার কিনো জায়েজ বেসরকারি রেইডে ডলার কিনা জায়েজ রিয়াল কিনা জায়েজ শর্ত হইল বেসরকারি রেইডে কিনলে মোয়ামলা নাসিয়া করা যাবে না বাকিতে করা যাবে না কি করতে হবে নগদ করতে হবে বাকিতে কোনো আপত্তি নেই বাকিতে করলে সরকার রেডি করতে হবে কি রেডি করতে হবে সরকার রেট এক ডলার কত পঞ্চাশ টাকা তা আপনার এক মাস ছয় মাস পরে আমাকে টাকা দিবেন আমি যদি এটা বিক্রি করি তাহলে সরকার রেটে বিক্রি করতে পারলাম তা আমি কিনলামও পঞ্চাশ টাকা দিয়া তার কাছে বিক্রি করলামও পঞ্চাশ টাকা দিয়া তিন মাস পরে আমাকে টাকা দিবে তাহলে আমার দুই পয়সা লাভ হয়েছে লাভ হয়েছে আমি এটা করবো এটা করব না এই জন্য বলা হয় বাকি দিয়ে বিক্রি করলে নাসিয়া জায়েজ কনসার্টে তখন কোন রেট হবে সরকারি রেটে করতে হবে প্রাইভেট রেটে করা যাবে না আর প্রাইভেট রেট জায়েজ আছে শর্ত হইল যে বাকিতে করা যাবে না এই কথা বুঝো বাকিতে করা যাবে না তুমি যে কোনো রেট মোতায়েন করতে পারো আর বাকিতে করলে সরকারি রেট ছাড়া তোমার রেটে বিক্রি করতে পারবা না এইটা জবরদস্ত একটা মাসালা এই মাসটা জানা দিলে আমরা বড় ভুল করব কথা বুঝে আসছে কিনা এই কথা বুঝছো কিনা তাহলে নাসিয়াতান যায় আছে কি নাই কোন শর্তে সরকারি রেডে করলে বুঝেন নাই এটা হলো দুই দেশের ক্রান্সির মধ্যে পরস্পর মামালা হইলে রইল যদি আমার দেশের কি কয় মুদ্রা দিয়া বেচা বিক্রি করি একশো টাকা দিয়ে তোমার তো একশো টাকা কিনি সেই ক্ষেত্রে এটা ফলস পয়সা তাহলে এখানে রিবার কোনো স্রোত আসেনি সুরত নাই তাহলে বেচা কিনা বাকিতে জায়েজ জায়েজ একশো টাকা দিলাম আমাকে তুমি কালকে একশো টাকা দিও এটা জায়েজ হবে বোঝেন নাই মনে হয় বোঝেন না মনে হয় কারণ নাসিয়া না যায় ছিল কি কারণে রিবাল ফজলের কারণে আর এই মোয়ামলার এই মোয়ামলাটা রিবাল ফজল নয় আহানাবের মজাবে রিবাল ফজলের ইল্লত কি ছিল কদরিয়ত এটা কদরিয়ত নাই বুঝেন না কেন তাইলে তাফাজুলও জায়েজ হওয়ার কথা নাসিও জায়েজ হওয়ার কথা তাফাজুল জায়েজ হয় নাই কেন কোরআনে রিবাল আজম আসতেছে নাসিয়া জায়েজ কিন্তু যদি ভিন্ন ক্রান্সির সঙ্গে লেনদেন করেন সেই ক্ষেত্রে নাসিয়া যায় সরকারি রেটে হইলে আর সরকারি রেট না হইয়েও বিক্রি করা যায় তবে তখন নাসিয়া জায়েজ হবে না তাহলে নাসিয়া দুই দেশের ক্রান্সি ভিন্ন ভিন্ন ক্রান্সি হইলে তখন কিন্তু এক স্রোতে নাসিয়া জায়েজ কোন স্রোতে সরকারি রেডে আপনি বেচা কিনা করলে আর প্রাইভেট রেডে বেচা কিনা করলে কি জায়েজ নাই নাসিয়া জায়েজ কেন তখন নাসিয়া জায়াজ বললে কি লাজেম আসবে সুদের পথ খুলে যাবে আর একই দেশের পরস্পর টাকা পয়সার লেনদেন করলে একশো টাকা দিয়ে একশো টাকা সমান সমান যে আদত করা যাবে না সুদ লাজেম আসবে ঠিক আছে কিন্তু এখন নাসিয়াতান জায়াজ হবে নাসিয়াতান কেন যায় হচ্ছে এটা মুদ্রা এমন মুদ্রা ফলসের পয়সার মতো এই মুদ্রার মধ্যে সমনীয়তে কি নাই সমনীয় থাকলেও আর হানাবের মজাবে রিবাল ফজল জারি হবে না ঠিক আছে না এই জন্য এটা কি নয় নাসিয়া না জায়েজ নয় আবার ভিন্ন ভিন্ন ক্রান্তি হইলে তাফাজুল তো জায়েজ আসেই সেই ক্ষেত্রে নাসিয়া জায়জের জন্য শর্ত কি সরকারি রেডি করতে হবে এখান থেকে হুন্ডির মাসলা সাফ হইয়া গেছে যদি আপনারা বুঝেন বিদেশের লোকজন হুন্ডি করে কিনা আপনার বাড়িতে যে ফোন করলে টাকা চলে আসে কেমনে আসে আপনার ভাই সৌদি আরবে চাকরি করে সেখানে হুন্ডি কতগুলা কোম্পানি আছে লোকজন আছে তারা হুন্ডির ব্যবসা করে আপনার ভাই পাঁচ হাজার রিয়াল নিয়ে হুন্ডিওয়ালাকে দিল ভাই আমার রিয়ালগুলো নাও আমার বাড়িতে এক লাখ টাকা পৌঁছাই দেয় বিশ টাকা করি সরকারি রেট ব্যাংকের মাধ্যমে পাড়ে দেবে তো দেখা গেল ব্যাংকের চেক করিয়া সেখানে উনিশ টাকার দর তার টাকা কম পাবে এক টাকা বেশি হুন্ডিওয়ালার কাছে এই জন্য বিশ টাকা দর দিয়ে এক লাখ টাকা পৌঁছাই যাবে তাহলে একদিকে টাকা আসছে কিনা পাইলো কিনা হুন্ডিওয়ালায় রিয়াল পাইলু এই রিয়াল কিনছে উনি কি দিয়ে আপনার ভাই রিয়াল রিয়াল বিক্রি করছে হুন্ডিওয়ালা রিয়াল কিনছে কি দিয়া টাকা দিয়া এক লাখ টাকা দিয়া বেশ কম যায় কোনো সমস্যা নাই এই এক লাখ টাকা হুন্ডিওয়ালায় ওই রিয়ালের মূল্য আপনার বাড়িতে দুই দিন একদিনের মধ্যে পৌঁছাবে তাহলে একদিকে টাকা বাকি আরেক দিকে কিরে পণ্য নগদ রেয়াল নগদ টাকা কিরে বাকিতে নাসিয়া হয়েছে কিনা নাসিয়া হয়েছে কিনা যখন নাসিয়া হয়েছে বলেন তো নাসিয়া কোন শর্তে সরকারি রেডে করলে জায়েজ ঠিক না বেটিক বলেন তাহলে হুন্ডিওয়ালারা হুন্ডি করা জায়েজ হবে শর্ত হল সরকারের রেডের থেকে ব্যাংকের রেট থেকে বেশ কম করতে পারবে না এই এক শর্ত হুন্ডি জায়েজের জন্য এক শর্ত কিরি রেট কোনটা ঠিক হইতে হবে সরকারেরটা দুই নম্বর শর্ত হইল দুই দিকের টাকা একদিকে রিয়াল একদিকে বাংলা টাকা দুই দিকের কোনো একদিক কবজায় আসতে হবে নগদ হইতে হবে দোনো দিক বাকি হইলে এটাকে শরীয়তের বাসা বলে বাইউল কালি বিল কালি বাকিতে বাকি দিয়া এটা জায়েজ নেই কারণ এটা লোন এটা লোন বোঝেন নাই কথা তাইলে দুই নম্বর শর্ত হুন্ডি জায়গা হওয়ার জন্য কি কোনো একদিকে টাকা হয়তো বাংলা টাকা বাড়িতে পৌঁছতে হবে তাইলে আপনি আগদ ঠিক জায়েজ হুন্ডি মামলা জায়েজ অথবা রেয়াল আপনি হাতে নিতে হবে একদিক মুদ্রা হাতে কবজা করিলে তখন হুন্ডি ব্যবসা জায়গা হবে এটা দুই নম্বর শর্ত কয়টা শর্ত হইল জোরে বলেন হুন্ডি ব্যবসার কয়টা শর্ত হইল প্রথম শর্ত কি যেহেতু এটা বাকি লেনদেন এই কারণে সরকারি রেটের বাইরে করা যাবে না সমস্ত হুন্ডিওয়ালারা সরকারি রেটের পাত্তা দেয় না তারা নিজেরা রেট ঠিক করে সরকারি রেটের পাত্তা দেয় না শরীয়ত মতো জায়গা হওয়ার জন্য কোন রেডই দিতে হবে দুই নম্বর কোন একদিকের মুদ্রা কবজা করতে হবে তিন নম্বর আর একটা শর্ত আছে রাষ্ট্রীয়ভাবে এই হুন্ডির বৈধতা থাকতে হবে রাষ্ট্র যদি মামনু করার দেয় নিষেধ হ্যাঁ করা যাবে না তাইলে তখন যদি কর তোমার গুণা হবে এস্তাবার করলে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতি রাসুল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর বিধান মানো রসুলের বিধান মানো তোমার সরকার যদি কোনো বিধান করে শরীয়ত বিরোধী না হয় সেটা তোমার মানতে হবে তাহলে আমি রাষ্ট্রীয় বিধান মানলাম না আমার গুণা হবে তবে মহামালাটা প্রথম দুই শত থাকলে মহামালা সই হবে লেনদেন সই হবে পয়সাও হালাল হবে কিন্তু সরকারের আইন লঙ্ঘন করার কারণে গুণা হবে কি না তো গুনার এজালার জন্য কি আল্লাহর কাছে তবা করা বাকি প্রথম দুইটা শর্ত লাজেম একটা হলো রেট হবে সরকারিটা আর একটা হলো কোনো এক পক্ষের মুদ্রা কবজায় আসতে হবে এই সব বিষয়গুলা বের হয়েছে থেকে যে আমরা বর্তমান ক্রান্সি নোটকে আল্লামা তকি উসমান হিসেবে তাহ মোতাবেক ভারত উপমহাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট ওলামা মুফতি দাউল মোতাবেক কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে এটা কি মুদ্রা রূপক মুদ্রা সমনে ওরফি রূপক মুদ্রা এটা দিনার উদ্দার হামের মতো কি মুদ্রা নয় তাইলে আমরা হুন্ডির মাস্টার বুঝলাম ডলারের ব্যবসা বুঝলাম আপনি মানি এক্সচেঞ্জের দোকানে গেলে যে ডলার কিনবেন বা ডলার বিক্রি করবেন টাকা দিয়া টাকা আর ডলারের দাম বেশ কম আছে তাফাজ বেশি এক ডলার বর্তমানে কথার কথা আশি টাকা এক আর আশি বেশ কম হইল কি হইল না তাহলে তাফাজুল জায়দ আছে কি নেই হ্যাঁ আছে কি নেই আচ্ছা কেন ক্রান্সি ভিন্ন ভিন্ন জিনিস মুখতালেব বাংলা টাকার ডলার ওটা আমেরিকার এটা বাংলাদেশের দুই দেশের বস্তু হওয়ার কারণে জিনিস মুখতালেফ জিনিস যদি ভিন্ন ভিন্ন হয় তাইলে তাফাজুল জায়েজ বেশ কম জায়েজ ঠিক আছে কিনা এখন রইল মানি এক্সচেঞ্জের মধ্যে বাকি জায়েজ কিনা এখন বাকি জায়েজ হইল যে সরকার রেট মোতাবেক হইলে বাকি জায়েজ আর যদি রেট মোতাবেক না হইয়া নিজস্ব রেট হয় তাহলে বাকি জায়েজ নাই আর সরকার রেট হইলে বাকি তো জায়েজ ডলার আজকে আপনি নিয়ে আসছেন সরকার রেটে আপনি মানি এক্সচেঞ্জের দোকানের টাকা কালকে দিলেন এটাতে কোনো সমস্যা নাই কিন্তু যদি সরকার রেটে ডলারের এক দাম মানি এক্সচেঞ্জে আর এক দাম এটা হলো মার্কেট ভিন্ন দামে বেশি দামে ডলার কিনবেন বাকিতে এটা জায়েজ নাই কথা বুঝছে না বোঝেন নাই তেমনিভাবে হুন্ডি ব্যবসার ভিতরে দুইটা শর্ত লাজেম একটা শর্ত হইল রে ওই সরকার রেটে বেচা বিক্রি হইতে হবে দুই নম্বর শর্ত হইল রে কোন একদিকের মুদ্রা কবজায় আসতে হবে আর তিন নম্বর শর্ত হলো সরকারের আইন লঙ্ঘন না করতে হবে লঙ্ঘন করিলে এটা আল্লাহ মাফ করবে যদি আপনি তবা করেন এটা গুণা বাকি প্রথম দুইটা শর্ত লেনদেন বৈধ হওয়ার জন্য মাস্ট জরুরি এই কথাগুলো বুঝছেন না বুঝেন নাই এই সব মাসলা করতে গেছে আজ জাহাবো বিজাহাবি ওয়াল ফিজাত বিল ফিজাতে দিন আর দিনারের বিনিময় দেড়হাম দেড়হামের বিনিময় বা দিনার দেড়হামের বিনিময় যে মাসটা শরীয়তে আমরা পড়েছি উসুল এই মাস আড়ার উপরে বর্তমান আধুনিক যুগের ক্রান্সি নোটের মাসলা এটা দেশি ক্রান্সি বিদেশি ক্রান্সির সব মাসলা এই হাদিস থেকে এস্তেমবাদ করেছেন মুস্তাহিদিনে কারাম যাদেরকে আমরা মজহাবের ইমাম বলি এই মজহাব না থাকলে ইমাম না থাকলে এস্তেহাত না থাকলে দুনিয়ার মানুষ অনেক জায়গা গিয়া থেকে যাবে সব জায়গাতে ইস্তেম উপে চলতে পারবে না তাই মুস্তাহেদ দরকার ইস্তেহাদ দরকার মাজাব দরকার কোরআন হারিসের স্পষ্ট যে মাস্টা নাই সেই মাস্টাগুলা কোরআন হারিস থেকে ইস্তেমবাদ করিয়া জাতির সামনে উপহার দেওয়া জাতির সমস্যা সমাধান করা এটাই হল মজহাবের ইমামদের কাজ মজহাবের ফকিদের কাজ এই জন্য মজহাব মানা সারা বিশ্বের মুসলমান নিজের ইস্তেমূর্বে থাকতে পারবে না এই পর্যন্ত আজকে আলোচনা করলাম ওসল আল্লাহ তালা আল্লাহ খারিক আলী মোহাম্মদ ওয়ালা আলী ওয়াসাল